الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد عن أنس رضي الله تعالى عنه قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াজমাউল্লাহু الناس يوم القيامه আল্লাহ পাক মানব জাতিকে কিয়ামতের দিবসে একত্রিত করবেন ইয়াজমাউ জমা করবেন সমাবেত করবেন না তারা বলবে এত কষ্টে থাকবে দূর অবস্থায় থাকবে হাসরের মাঠে তারা বলবে যে এই অবস্থা কি করে আমাদের হালকা হবে লাউ ইস্তাসফান আলা রব্বে না যদি আমরা কারো সুপারিশ তলব করতাম ইস্তাসফা মানে সুপারিশ তলব করা সাফা মানে সুপারিশ করা আর ইস্তাসফা মানে সুপারিশ তলব করা বা ইস্তেফা তলবের অর্থ আছে যেমন না সারা মানে সাহায্য করা ইস্তান সারা মানে সাহায্য কামনা করা সাহায্য তলব করা গাফারা মানে মাফ করা ইস্তাক ফারা মানে মার্জনা কামনা করা ইস্তেকফার এই জন্য তবা ইস্তেকফার বলছেন গাফারা আল্লাহ গাফুর রহিম গাফারা থেকে গফুর মার্জনাকারী আর আমরা ইস্তেকফারকারী মাই ইস্তাক ফেরুনি কি আমার কাছে মার্জনা কামনা করবে আমি তাকে মাফ করব আল্লাহ শেষ রাত্রে বলেন যে হাদিস রয়েছে ইস্তেকফার সিন তা বাড়িয়ে দিলে ওর মানে হয়ে যায় তলব করার মানে হয়ে যায় জি সাকা মানে পানি পান করানো আর ইস্তাস্কা মানে পানি পান করা তলব করা পানি চাওয়া এই জন্য ইস্তিস্কার নামাজ বলা হচ্ছে সালাতুল ইস্তা বলা হচ্ছে তো সিন তা এই দুটি হরফ কোন একটি মজার ছেলের উপরে লাগিয়ে দিলে তখন ওর মানে তলবের অর্থ হয়ে যায় তো এখানে আনা যদি আমরা সুপারিশ তলব করতাম আল্লাহ রব্বে না আল্লাহর নিকটে আল্লাহর কাছে কারো মানে কারো সুপারিশ তলব করতাম মানে কেউ গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতো বলার উদ্দেশ্য হাত্তা ইরি হানা নিম্মা কানে না যাতে করে আমাদেরকে এই স্থান হতে অব্যাহতি দেওয়া হয় আরাম দেওয়া হয় রাহাত থেকে ইরি হানা রাহা ইরি মানে আরাম দেওয়া আমাদেরকে আরাম দেওয়া হয় এই স্থান হতে যে কমপক্ষে এই হাসনের মাঠের ঘামে হাবুডুবু থেকে আর এই তাপ থেকে গরম থেকে বালা থেকে তো মুক্তি পায় আমরাকে ঘন্টা দু ঘন্টা এয়ারপোর্টে লাইনে থাকতে হলে কত যে বিরক্তি লাগে মনে হয় যে এরে এর চাইতে বাসে ট্রেনে সফর করা ভালো লাগে না বাসে ট্রেনে এত বড় লাইন লাগে দুই ঘন্টা তিন ঘন্টা থাকতে হয় না কিন্তু এয়ারপোর্টে গিয়ে মানুষ মনে করে যারা প্লেনে চড়েনি যারা প্লেনে চড়ে কতই যে বাবু এরা কিন্তু কিভাবে যে লাইন লাগিয়ে থাকতে হয় তো যারা যায় তারাই জানে কি যে মুসিবত পড়ে এই লাইনে একবার ওঠার সময় একবার নামার সময় তো দুনিয়াতে এই সামান্য লাইনে যদি আমাদের এত কষ্ট হয় যে কোনো জায়গায় লাইন লাগিয়ে কাজ করতে হলে কি অবস্থা বাথরুমে লাইন লাগাইতে হয় হজের মৌসুমে তখন কি অবস্থা মানুষের হয় তো এত লোক সারা বিশ্বের লোক আদম আলী সালাম থেকে সারা বিশ্বের আজকে কত লোক কেমন পর্যন্ত আরো কত লোক হবে আদম আলী সালাম থেকে কত লোক আজ পর্যন্ত গুজরে গেছে সমস্ত লোক একই মাঠে ময়দানে মাহাসারে আমাদেরকে এই জায়গা থেকে আরাম দিত তাহলে ফয়াতুন আদম আপোষে আলোচনা করার পরে যেমন কোনো সমস্যা হলে কিছু লোকের আলোচনা করে যে এর একটা সমাধান খোঁজা যায় সমাধান খুঁজে এই করি তাহলে অমুককে বলি গিয়ে অমুক জায়গায় যায় তো এইরকমই তারাও করে এখন আদম যায় প্রথম মানুষের কাছে যায় আমাদের যে পিতা সবারই পিতা তিনি তার কাছে যায় আদম আলি সালামের কাছে তারা আসবে ফায়াকুলনা তারা এসে বলবে আন্তাল্লাজি খালাকাকাল্লাহ বিয়াদিহি আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন বে ইয়াদেহি নিজ হাতে সৃষ্টি করেছেন তাহলে এই হাদিস দ্বারা আল্লাহর হাত প্রমাণ হলো না হলো না আল্লাহর হাত আছে কিন্তু বিদাত পন্থীদের লক্ষণ হলো তারা বলবে কুদরতি হাত বা আল্লাহর হাত নেই হাত মানে ক্ষমতা ওই কুদরতি হাত মানে ক্ষমতা ওই একই কথা ওটা কেউ বলে কুদরতি হাত মানে হাত নেই কুদরত বোঝানো হয়েছে আর কেউ বলে হাত মানে কুদরত আর এই বিদাতে ডুবে রয়েছে আজকে ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলমানরা কোরআন সন্ন্যার অনুসারী একটি দল ছাড়া বাকি সবগুলি ডুবে রয়েছে বুঝতে পারছেন তো আশা করি কথা এই বিকৃতি এবং আল্লাহর হাতকে অস্বীকার করা আল্লাহ আমাদেরকে হাত দিলেন আল্লাহর হাত নেই অথচ আল্লাহ বলছেন কোরআনে রয়েছে তবারকাল্লেজি বেয়াদেহিল বালিয়া দাহ মবসুত আতান আল্লাহর দুই হাত এক হাতেরও কথা আল্লাহ বলেন দুই হাতও বলেছেন আল্লাহ কোরআন এই আয়াত তার দুই হাত উন্মুক্ত প্রশস্ত উদার বালিয়াদাহ ইউনসাকু কাইফা ইয়াশা আল্লাহ যেভাবে ইচ্ছা সেইভাবে আল্লাহ বান্দাকে দিয়ে থাকেন তো আল্লাহর হাত রয়েছে হাদিস দ্বারা প্রমাণিত হইল এই আকিদ আমাদের রয়েছে আল্লাহর হাত আল্লাহর মতো কেউ যদি আপনাকে বলে ভাই মানুষের হাত কেমন কেমন তো আপনি বলেন মানুষের হাত বাঘের মতো বলবেন বানরের মতো বলবেন হনুমানের মতো বলবেন যে মানুষের হাত যেমন মানুষ হয় আপনি মানুষ দেখেননি মানুষের হাত মানুষের মতো আর না দেখে থাকেন তো মানুষের হাত মানুষের মতো কার সাথে তুলনা করবো তাহলে সৃষ্টিকে বুঝাইতে যখন আমরা এরকম বলি তো আল্লাহর হাত তিনি স্রষ্টা খালেক খালেকের হাত খালেকের মতো মাকুলকে সাথে তুলনা করবেন না সেই আল্লাহর মতো কেউ নেই সুতরাং তুলনা নেই কিন্তু আল্লাহ যা বলেছেন তা আছে তার রাসুল যা বলেছেন আল্লাহ সম্পর্কে তা আছে তা অস্বীকার করি না তার বিকৃতিও ঘটাই না পক্ষান্তরে আজকে মুসলিম বিশ্বে অধিকাংশ বিদাতি মুসলমানদের এই বিদাতি আকিদা যে আল্লাহর হাতি নেই আচ্ছা শুনে আর একটা কথা শোনা শোনা দরকার আপনাদের সেটা হচ্ছে এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ফেখ আকবর আমার কাছে আছে আরবি কিতাবটি তো ওই ফেখে আকবরে বলেছেন লিল্লাহ ইয়েদুন আল্লাহর হাত রয়েছে ওলানা কলবে মানা হল কুদরা আর আমি বলছি না যে এটি কুদরতি বা কুদরতের অর্থ না ক্ষমতা নয় হাত মানে হাত মানে হাত যেমন আমরা আমাদের মাতৃভাষায় ক্ষমতার ক্ষেত্রে হাত ব্যবহার করি অমুক ব্যক্তিকে খুন করায় অমুক ব্যক্তির হাত আছে বলি না হাত আছে মানে কি হাত না এখানে ক্ষমতা ক্ষমতা সেখানে সে বল প্রয়োগ করেছে বা নিজে নিজে হয়তো খুন করেছে অথবা কাউকে দিয়ে খুন করিয়েছে সেই জন্য হাত আছে বলি তো এই অর্থে আল্লাহ কোরআনে হাতের কথা বলেননি তাই বলছেন ইমাম আবু হানিফার ব্যাখ্যা শুনেন যার তকলিদের তো দাবিদার যে আমরা হানাফি কিন্তু আসলে হানাফি না এই জন্যই বলি যে আজকের মুসলিম বিশ্বে হানাফি হানাফি না এরা হলো জাল হানফি নকলি হানাফি আসল হানাফি না এমা বাবা নিজে কি বলছেন হাত মানে আমি কুদরত বলছি না মানে হাত মানে হাত আল্লাহ যেমন হাত বলেছেন তেমনই হাত আল্লাহর হাত আছে এরপরেও যদি কেউ অন্য থেকে যায় তো আর কিছু করার আমাদের ক্ষমতা নেই তারপরে যদি কেউ না মানে তাহলে আর আপনার মধ্যে আল্লাহ তার স্পেশাল রুহ দান করেছেন নাফাখা মানে ফুৎকার দেওয়া রুহের ফুৎকার দিয়েছেন মানে আপনাকে রুহ দান করেছেন আল্লাহ তাকে বলারেন ও আমার আল মালায়িকাতা এবং আল্লাহ পাক ফেরেস্তাগণকে আদেশ করেছেন সেজদার ফাসাজাদুল্লাহ তারা শেষদাও করেছে আপনাকে কত সম্মান আল্লাহ দিয়েছেন আপনাকে আদম আলাইসালামের কাছে দরখাস্ত করেছেন তো তার ভূমিকা তাহলে এর দ্বারা বোঝা গেল যে কোনো ব্যক্তির কাছে যে কোন যদি আপনার প্রয়োজন থাকে তাহলে তার একটা ভূমিকা হচ্ছে আর আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি কেমন ভূমিকা মানতে হবে সরাসরি এসে আপনার কাছে এক হাজার রিয়াল ধার নেবো সরাসরি বলবেন না কিছু বলবেন আরো কথাবার্তা তারপর দেখছেন না মন মেজাজটা ঠিক আছে হ্যাঁ, বা আমি কিছু বললাম তার মাসা আল্লাহ আপনার তো ভালোই অবদান আছে আমার ওপর আর মাসা আল্লাহ আপনার সাহায্য বলতে পারবো না কোনো দিন এসব বলে টলে তারপরে বলি ভাই একটু অসুবিধা পড়েছিলাম কি অসুবিধা টাকার প্রয়োজন ছিল ঠিক না দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি কিন্তু আল্লাহর এবাদত করতে আমরা জানি না আল্লাহ শিখিয়েছেন আল্লাহ ফাকরাব ইবাদত বন্দী করতে প্রথম সুরা হাতে আল্লাহ হামদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা গুণগান করো আর রহমান ইব্রাহিম বলে প্রশংসা করো মালিক ইয়মিদ্দিন বলে প্রশংসা করো মজ্জাদানি আবদি হামেদানি আবদি আসনা আলী আবদি হাদিস আছে না যখন বান্দাগুলি বলে তখন আল্লাহ পাক বলেন ইয়াকা না বধু ওই নাস্তাইন তখন আল্লাহ বলে হাজা বেইনি অবাইন আবদি ইয়াকা না বধু অঙ্গীকার করলো সে যে আল্লাহ তোমার ইবাদত করি আল্লাহ এবাদত করি তোমার তো সাহায্য কার কাছে চাইবো আল্লাহ ওই ইয়াকা নাস্তাইন সুতরাং তোমার কাছে সাহায্য কামনা করি তুমি একমাত্র সাহায্য করো জি আল্লাহ চাওয়ার আদবও শিখাচ্ছেন তো নির্বাহী তার স্পেশাল রু তার রু রুহ গুলি আল্লাহর সৃষ্টি তার আল্লাহর রু আল্লাহর রু মানে আল্লাহর সৃষ্টিকৃত রূপ এটি ওই রকমই যেমন বায়তুল্লাহ কাবা শরীফ বায়তুল আল্লাহর ঘর মানে কি আল্লাহর বাস করার ঘর না আল্লাহ সম্মান দেখাবার জন্য এই ঘরের সম্মান দেখানোর জন্য বায়তুল্লাহ বলা হয়েছে ঠিক না মসজিদগুলোকে বৈতুল্লাহ বলা হয়েছে আল্লাহর ঘর বলা হয়েছে সারা জমিন সবকিছু এটা কি আল্লাহর ঘর নয় সেটা আল্লাহর ঘর কিন্তু মসজিদ বাইতুল্লাহ বলা বৈতুল্লাহ বলা হইলো কাবা শরীফকে বাইতুল্লাহ শরীফ বলছেন কেন তার সম্মান দেখানোর জন্য তো সবগুলির সবারও আমারও আপনারও সবারও আল্লাহ পাক আলমিনের সৃষ্টি আর এর মানে এই নয় যেটি খ্রিস্টানদের মধ্যে রয়েছে হ্যাঁ আল্লাহ রহমানে আল্লাহ রহমানে আল্লাহ রহের একটা অংশ দিয়েছেন আদম আলি সাল্লামকে না এটি কুহুরি আকিদা এটি সিরকি আকিদা আর এখান থেকে হয়তো জন্ম নিয়েছে ওয়াদাতুল উজুদ ইত্যাদি আল্লাহ পাকের রূপ যেমন আমার ধন সম্পদ আমার বাড়ি বলছি তো আমার থেকে আমার বাড়ি আলাদা জিনিস সেটি আমি নাই হ্যাঁ আমার ছেলে আমার ছেলে আমার থেকে আলাদা জিনিস তার অস্তিত্ব আলাদা আমার অস্তিত্ব আলাদা তো ওই রকমই আল্লাহর রূপ মানে আল্লাহর সৃষ্টিকৃত রূপ এর মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে তো রুহ কিন্তু আদম আলী সালামকে আল্লাহর রুহ বলা হয়েছে রুহেহি তাঁর রুহ স্পেশাল রুহ নবীর রুহ প্রথম মানুষের রুহ যাকে আল্লাহ ফেরিস্তা দিয়ে সেজদা করিয়েছেন এইরকম ইসা আলি সালামকে যে রুহুল্লাহ বলা হয়েছে মানে আল্লাহর স্পেশাল রুহ এমন স্পেশাল রুহ যার বাবা নেই বিনা বাবাই আল্লাহ পাক আদেশ দিয়ে স্পেশাল আদেশ দিয়ে তাকে সৃষ্টি করেছেন এই জন্য ইসা আলি সালামকে রুহুল্লাহ বলা হয়েছে এর মানে এই নাই যে আল্লাহ রুহ মানে আল্লাহর কোন একটা অংশ কখনো নাই কুফুরি আকিদা তো এভাবে বুঝতে হবে হাদিসকে ও আমার আল ফাঁসা ফাসাজিদুল্লাহ আপনাকে চেষ্টা করেছে ফাসফালানা ইন্দা না সুতরাং আমাদের রবের নিকট আপনি আমাদের জন্য সুপারিশ করুন একটু সুপারিশ করুন আদম আলী সালাম বলবেন লাস্ত হনাকুম আমি এই কাজে নেই লাস্ত আমি নই হনাকুম এখানে মানে এই এই ক্ষমতা আমার নেই এই যোগ্যতা আমার নেই এ কাজ আমি করতে পারবো না ওয়াজকর খাতিয়া তাহ কেন করতে পারবেন না তিনি স্মরণ করবেন সেই সময় উল্লেখ করবেন করো মানে উল্লেখ করো উল্লেখ করবেন তার ওই ভুলটি আমি কি করে আল্লাহর দরবারে সুপারিশ করতে যাবো হ্যাঁ আল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরে এত ভয় আর আমাদের মাফের কোনো গ্যারেন্টি নেই কত গোনা হচ্ছে তারপর আমাদের কোনো ভয় নেই কোনো ভয় নেই কি মুসলমান আমরা আদম আলী ইসলামকে আল্লাহ মাফ করেছেন বলছেন আমি মাফ করে দেব ফাতাবা আলী ইন্না হওয়া তওয়াবুর রাহিম ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন ফাতাবা আলিহি আল্লাহ তার তবা কবুল করলেন তারপরেও এই ভয় কিয়ামতের মাঠে আদমকে থাকবে যে আমি ভুল করেছি কি জানি আল্লাহ যদি জিজ্ঞেস করে আদম তুমি ভুল করেছো আর এখানে এসছো ভয়ে যাবে না ভয়ে যাবেন না ওয়াজ করো খাতিয়া তার ওই ভুলের কথা তিনি স্মরণ করবেন যে আমি যে ভুল করেছি কি ভুল করেছিলেন আল্লাহ বলছেন ওয়ালা তাকরা তাকরামা হাজ সাজার এই গাছের কাছে যাবে না ফাকালামিনা ফাবাদাতলাহমা সাওয়াতহমা কিন্তু তিনি ভুলে গিয়ে খেয়ে ফেললেন তখন জান্নাতের কাপড় শরীর থেকে খুলে পড়ে গেলাম ফেলে পড়ে গেল আর থাকলেই না মানুষের প্রকৃতিতে যে লজ্জা আছে কেউ নেই ওখানে স্বামী স্ত্রী তারপরে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কাপড় খুলে খুলে গেছে তাড়াতাড়ি করে জান্নাতে পাতা নিয়ে পাতাতে পাতা জড়িয়ে কোন রকম করে লজ্জা স্থান রাখতে শুরু করেছে আল্লাহ বলছেন মানুষের আসল ফিতরাত হচ্ছে শরীরকে ঢেকে রাখা এই ফিতরাতের ফিতরাতকে বিকৃত করে দিয়েছে ফিতরাতের বিরুদ্ধে চলে গেছে আজকে পশ্চিমা দেশের অমানুষ মুসলমান মানুষরা অমানুষ মানুষরা মানুষ শুধু আদম সন্তান কিন্তু তারা মানুষ হয়ে নেই সেই জন্য উলঙ্গ হয়ে থাকাকে ভালোবাসে তাদের মহিলারা উলঙ্গ তাদের পুরুষরা উলঙ্গ আর তাদের অনুকরণে এক শ্রেণীর লোকেরা ফ্রান্স লোকেরা ওই হাফ প্যান্ট পরে থাকে রাস্তাঘাটে বাজারে হাটে জি লজ্জা লাগে না আদম আলী সালাম স্বামী স্ত্রী দুইজন কেউ নাই সেখানে তারপরে সাথে সাথে ফাতাফেকা একসিফানে আলিম ওয়ারাতে একসিফানে মানে জড়ানো পাতাকে পাতার সাথে জড়িয়ে লজ্জায় স্থান আবৃত করতে শুরু করেছে তো তিনি যাবেন না ওয়া কইলো কিন্তু পরামর্শ দিলেন বলে একটু নোহান যাও নু আলি সালামের কাছে গিয়ে দেখো হতে পারে সেখানে গেলে আউ্লা রাসুলেন কারণ তিনি প্রথম রাসুল তিনি প্রথম রাসুল তাহলে আদম আলি সাল্লাম প্রথম নবী নবী আর রাসুলের পার্থক্য কি জন্য এই জন্যই যে আদম আলি সালামের যুগে শির্ক ছিল না কুফুরি ছিল না যেহেতু পুতুল পূজা প্রতিমা পূজা কবর মাজার পূজা এসব ছিল না শির্ক ছিল না সেজন্য রাসুলের এইরকম শরীয়তের প্রয়োজন হয়নি আদম আলী ইসালাম আর তার স্ত্রী হাওয়া আর ছেলে মেয়ে নিয়ে বসবাসের জন্য মানুষকে দুনিয়ায় বসবাসের জন্য যেসব প্রয়োজন লাগে চলাফেরার জন্য ততটুকু আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ তাই বলছেন ও আল্লামা আদম আল আসমাকুল্লাহ আদম আলি সাল্লামকে আল্লাহ যা প্রয়োজনীয় জিনিস যেসব জিনিসের নাম জানতে হয় শিখিয়ে দিয়েছিলেন এই যে বইকে কিতাব বলবো এটা জানবে কি করে প্রথম মানুষ আমাদেরকে নাই আমাদের বাপদাদারা শিখিয়েছে বা কিতাবে পড়ছি যে বই বইকে বলে বুককে বলে কিতাব তাই শিখেছি তাকে কে শিখাবে আল্লাহ বলছেন তাও শিখিয়ে গেলাম মোরগকে মোরগ বলতে হবে গরু যেটা একটু বড় আছে এটাকে গরু বলবো আর একটাকে বলবো বকরি বকরা বলবো এটাকে খাসি বলবো তো এটাকে ভেড়া বলবো মেষ বলবো এটাকে মহিষ বলবো কেমন করে জানলেন তিনি আল্লাহ বলছেন সব শিখালাম আমি মুরগির পেট থেকে বললে ওটাকে ডিম বলবো কেমন করে জানবেন বায়ুদ বলবো তো আল্লাহ এসব শিখিয়ে দিলেন তো এতটুকু শিখে যতটুকু চলাফেরার জন্য আর আল্লাহর এবাদ বন্দী যতটা সেই যুগে অল্প কয়েকজন মানুষ তাদের করতে হয় আল্লাহ অতটুকু শিখিয়েছেন সেই জন্য আদম আলি সাল্লাম নবী তখন রেসালাতে প্রয়োজন হয়নি এই পয়গামের প্রয়োজন হয়নি যে বলোলা ইলাহ ইল্লাল আল্লাহ সালাকে সত্য উপাসনায় তো খবরদার শিরিক করিও না ওয়াবুদুল্লাহ আল্লাহ তু শিরিকুবে সেই আর শিরিক করিও না শিরিক নেই তবে শিরিক করিও না আর কি বলা হবে দরকারই নেই ওই দাওয়াতের কিন্তু নোয়ার ইসলামের যুগে এসে যেহেতু পুতুল পূজা শুরু হয়েছে ওয়াকারুল্লাহ এইসব দেবী দেবতার পূজা চলছে তখন আল্লাহ রাসুল প্রেরণ করলেন খবরদার শিরিক করবে না শিরিক ছাড়ো তাই প্রথম রাসুল তাহলে এই হাদিসের আলোকে প্রথম রাসুল কে আলি সাল্লাম প্রথম নাবি আদম আলি সাল্লাম আদম আলি সাল্লাম নাবি আর প্রথম রাসুল হচ্ছেন নৌ আলি সাল্লাম বাসাহুল্লাহ তাকে আল্লাহ প্রেরণ করলেন রাসুল করে শরীয় দিয়ে দিন দিয়ে ফায়াত না হোক তার কাছে লোকেরা আসবে হাসরের মাঠে ফায়াকুলও তখন নু আলি সাল্লাম বলবেন দরখাস্ত তারা এসে করলো সংক্ষেপ করে দেওয়া হয়েছে হাদিসটিতে তারা এসে দরখাস্ত করলো নু আলি সাল্লামের কাছে যে আপনি প্রথম রসুল আপনাকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন আপনি সাড়ে নয়শো বছর ধরে কমকে হৃদায়ত করেছেন রাত দিন সুতরাং আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন একটু উপকার করেন আমাদের বলবেন তিনি লাস্তহনাকুম আমি এই কাজ করতে সক্ষম নই আমি পারছি না ওয়াজ করো খাতিয়ে তখন তার ভুলের কথা তিনি উল্লেখ করবেন যে আমিও ভুল করেছি আমার সাহস হয় না আল্লাহ পাকের দরবারে যাওয়ার ভুল করেছি অথচ আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহর কাছে তিনি মাফ চেয়ে নিয়েছিলেন কি ভুল করেছিলেন তিনি আবার হ্যাঁ ছেলে কাফের ছেলে কাফের কাফের সব কাফের ধ্বংস হবে তোমার ছেলে ধ্বংস হবে কিন্তু মায়া আর বরদাস্ত করতে পারেন আল্লাহ রব্বি ইন্না ইবনি আল্লাহকে আমার ছেলে ওয়াইন্না ওয়াদা কাল হাক তোমার ওয়াদা সত্য ওয়ান আহকামুল কি আহকামুল হাকিমিন আল্লাহ তো তুমি তোমার হিকমত তুমি বেশি জানো আল্লাহ আমার ছেলেটার উপর দয়া করো আল্লাহ বলছেন যে হেন ইন্নাহুলাইসামিন কেমন করে তুমি নিজের ছেলে বললে তোমার পরিবারই না সে কাফের তোমার পরিবারই হইতে পারে না এ যেহেতু বদ আমল করে করে ধ্বংস হচ্ছে সুতরাং খবরদার খবরদার এরকম দোয়া করবে না দরখাস্ত করবে না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই কাফের জন্য তুমি দোয়া করো তাকে আমি ধ্বংস করবো এমনি আয়েজ ও কান্তা কোন আমিনাল জাহেলিন তোমাকে আমি উপদেশ দিচ্ছি খবরদার জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে না তুমি আল্লাহ সাবধান করছেন আমাকে সম্বোধন করিও না খবরদার বলবে না কারণ এদেরকে আমি ডুবিয়ে মারবো এদেরকে তো ওই যে ভয় যে আল্লাহ অপছন্দ করলেন আর আমি দরখাস্ত করে ফেললাম ছেলে সম্পর্কে দরখাস্ত করে এটিকে তিনি গুণা মনে করলেন এমন কোনো গুণা নয় আল্লাহর কাছে বড় আশা নিয়ে করেছিলেন তিনি এবং আল্লাহ সংশোধন করে দিলেন যে না এই কাজ করিও না সাবধান করে দিলেন কিন্তু তিনি বললেন আমার এটি ভুল হয়েছে আর এ ভুলে আমি সাহস করছি না আল্লাহ দরবার আমি যেতে পরামর্শ দিবেন তিনি খালিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তার কাছে গেলে ফায়দা হতে পারে লোকেরা তার কাছে আসবে ফায়াকুল তিনি বলবেন দরখাস্ত তারা করবে দরখাস্তের উত্তরে বলবেন এব্রাহিম আলহি সালাম লাস্তহনাকুম আমি এর যোগ্য নো এই কাজ আমি করতে পারবো না ওয়াজ করু খাতিয়া তখন নিজের ভুলের কথাও তিনি উল্লেখ করবেন যে আমি ভুল করেছি কি ভুল তিনি আবার কি ভুল করেছিলেন তিনটি কথা বলেছিলেন হাদিসা আছে যে ইব্রাহিম আলী সালাম তিনটি মিথ্যা বলেছে যদিও ওলামারা বলেছেন হাদিসের ভাষ্যে যে এই তিনটি দাহা কোন মিথ্যা ছিল না এগুলোকে বলা হয় আরবি ভাষা তৌরিয়া বলা হয় একটা কথার দুটি অর্থ হয় কাছের অর্থটিকে বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া একে বলে তৌরিয়া তৌরিয়ার সংজ্ঞা শুনে রাখেন অনেক অনেক কথাই আছে তার দুটি অর্থ হইতে পারে একটা কাছের অর্থ মানে শুনলেই ভাববে যে হয়তো এর অর্থে কিন্তু সেটি অর্থ না আর একটা দূরের অর্থ একটু দূরের অর্থ সেটি হয়তো সেন্সটা কম যায় লোকের ওই অর্থ উদ্দেশ্য করা এর নাম হচ্ছে তৌরিয়া করা কথাকে একটু বাঁকা করে বলা তিনি কি বলেছিলেন একটা বলেছিলেন যে ইন্নি সাকিম যখন তারা পূজা করতে লিখেছিল চলো আমাদের দেবী দেবতার পূজা করতে আমরা যাচ্ছি মেলা আছে তুমি যাবে না কেন চলো তিনি উপায় নেই যদি বলি যাব না তাহলে মেরে ফেলে দিবে তখন কি বলেছিলেন তিনি এমনি সাকিম আমি অসুস্থ আছি অসুস্থ সাধা অসুস্থ দুটা আল্লাহ বলেছেন সে কলু বেহিম মারাজ অন্তরের রোগ হয় আর শরীরের রোগ হয় তাহলে দুই রকম রোগ আছে রুহের আত্মার রোগ যারা পাপ করে তাদের আত্মাতে রোগ আছে আর যাদের শরীর অসুস্থ জ্বর কাশি সর্দি এই সেই হ্যাঁ কার কিডনি খারাপ কার প্রেসার এগুলো হচ্ছে শরীরের অসুখ অসুখ দুই রকম মানুষকে যদি বলেন ভাই আমি অসুস্থ আছি তাহলে চট করে মানুষ বুঝবে যে লোকটি শারীরিক দিক থেকে অসুস্থ কিন্তু আপনার উদ্দেশ্য অসুস্থ মানে মনের দিক থেকে অসুস্থ মনের অশান্তি আছে ভাই মনটা মনটা বলছেন না আমি ভাই আমি অসুস্থ আছি বলে দিলেন আপনি অসুস্থ একটা লোক বুঝলে হয়তো শারীরিক দিক থেকে আপনি শারীরিক দিক না মানসিক টেনশন আছে হচ্ছে উদ্দেশ্য আপনি ওটা করেছেন হয়তো যখন আপনার হচ্ছে তিনিও এই এইভাবেই বলেছিলেন এই উদ্দেশ্য নিয়ে বলেছিলেন আমার মন অসুস্থ অসন্তুষ্ট তোমাদের এই আচরণ শিরকি কুহুরি আচরণ পুতুল পূজা তোমরা করছো মনের দিক থেকে আমি অস্বস্তি বোধ করছি অশান্তি বোধ করছি তোমাদের সমাজে শির কুপুরি সমাজ একটি তিনি বলেছিলেন এটি তৌরিয়ে তাহলে সাদা মিথ্যা নয় মিথ্যা নয় আসলে কিন্তু নবীলাম বলেছেন যে আর তিনিও বলছেন আমি এটা মিথ্যে বলেছি মানে বাহ্যিক মিথ্যা লাগছে সেজন্য মিথ্যা আর কি বলেছিলেন তিনি তিনি বলেছেন বালফা আলাহ কবির যখন তারা জিজ্ঞাসা করেছিল যে হে ইব্রাহিম তারা তো ধারণা করে নিয়েছিল ইব্রাহিমই ভেঙে হবে সবাই বললো যে একটা ছেলে আছে ফাতান ইব্রাহিম সামিয়ানা ফাতান একটা যুবক সবসময় সমালোচনা করে আমাদের দেবী দেবতা ওর দ্বারা এই কাজ হয়েছে হয়তো জিজ্ঞাসা করা হলো যে মান ফালা হাজাবি ইব্রাহিম আমাদের দেবী দেবতার সাথে এই আচরণ কে করেছে কে ভেঙেছে তখন তিনি বলেছেন বাল ফা আল্লাহ কবির তাদের যে বড় সে করেছে তাদের যে বড় সে করেছে মুশ্রেকরা বুঝলো যে তাদের বড় মানে বড় দেবী করেছে বা বড় দেবতা করেছে কিন্তু তিনি এই নিয়ত করলেন যে ওই মূর্তিগুলি সেটা বড় ইব্রাহিম কারণ ইব্রাহিম ভাঙতে পারে তারা ভাঙতে পারে নড়তে পারে না তো কবির রহমান মানে আমি হ্যাঁ, কবির রহম এই একটি ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা শুনিয়ে দিই আর একটা ব্যাখ্যা কেউ কেউ করেছে যে না তার উদ্দেশ্য ছিল তার তারপরে একটা শর্ত লাগিয়েছেন তিনি বাল সালাহ কবির রহম ইনকানু ইয়ান্তে ফোন ফার্স্ট আলহম ইনকানু তাদের বড়তে করেছে তাদেরকে জিজ্ঞাসা করা যদি তারা বলতে পারে তার মানে তোমাদের দেবী দেবতারা যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে তার মানে তোমাদের দেবী দেবতা বলতেও পারেন না আর তাদের ওই বড় বড় মূর্তি করেনি আমি করেছি এটা একটা অর্থ এর বুঝতে পেরেছেন না বুঝলেন না অর্থ তো বাহ্যিক তো ওরা বুঝলো যে কেমন কথা বললো মিথ্যে কথা হইলো নিজে করে বলছে বড় মূর্তি করেছে কিন্তু উদ্দেশ্য তিনি অন্যরকম করেছে তৃতীয় ছিল ওই জালেম বাদশাহ যখন তার স্ত্রীকে জবরদস্তি দখল করতে চেয়েছিল তখন বলে দিয়েছিলেন যে তোমাকে জিজ্ঞেস করলে বলবে যে আমার ভাই জিজ্ঞাসা করা হলো তোমার কে বলছে সারা তো উক্তি সারা আমার বোন তো কথাটি বাহ্যিক যখন বোন বলবেন আমি বলছি কেউ জিজ্ঞাসা করেছে দেখতে কাছাকাছি লাগছে একে দেখে আমার মতো অনেকে জিজ্ঞেস করে আপনার ভাই নাকি বলছে হ্যাঁ আমার ভাই কথাটা কি মিথ্যা হইলো একটা হচ্ছে কাছের অর্থ সেটা হচ্ছে মায়ের পেটের ভাই আর আরেকটা হচ্ছে ইসলামী ভাই তাহলে আমি মিথ্যা বলিনি তো তিনি বলেছেন সারা উক্তি আর তার সাথে সাথে বলেছেন যে দেখো সারা এই জমিনে এরাক মেসর জর্ডন যতগুলি আছে এই ফিলিস্তিন সব ঘুরে কোন একটি মুসলমান পাবে না আমার আর তোমার ছাড়া তিনি কথা বলেছেন হাদিস আছে যে এই জমিনে আমার এবং তোমার ছাড়া কেউ এলাহ ইল্লাহ বিশ্বাসী নয় সব মুশরিক সুতরাং তোমার ছাড়া আর কোনো আমার দিনই বোন নেই আর তোমার তোমার আমার ছাড়া কেউ দিনই ভাই নেই সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করে তো বলবে যে ইব্রাহিম আমার ভাই তাহলে বেঁচে যাবে ভাই হলে যদি দখলও করে নাই তো বলবে যে এটা শ্যালক শালা আছে শালা শালা খুব প্রিয় কিন্তু আজকালকার সমাজে আগে যুগ থেকে শালা শালি খুব প্রিয় কারণ তার বোন আছে ঘরে শালা শালি খুব প্রিয় কিন্তু যদি স্বামী হয় ওই স্বামী আর এত সুন্দরী মেরে তাহলে একে দখল করলে একে বাঁচিয়ে রাখলে তো কোনোদিন আমাকে ক্ষতি করবে এই তো বিষ দংশন করে নিতে পারে এই তো সাপ তো একে আগে মারতে হবে আর ওই জালেম বাদশা করতো কি যদি কেউ বলতো যে আমি এই মহিলার স্বামী আর মহিলা খুব সুন্দর লেগেছে ওকে ওকে হরণ করবে তখন আগে জবাই করতো ওকে স্বামীকে জবাই করে তারপরে ওকে হরণ করতো আর বোন বললে তো অসুবিধা নেই রাখবি আর আচ্ছা, ঠিক আছে তুমি থাকো তুমি মেহমান আর তোমার বোন আমাকে দিয়ে দাও তো এইভাবে জীবন বাঁচানোর জন্য তিনি বলেছিলেন আসলে মিথ্যা কথা নাই তো তারপরেও তার কত ভয় যে তিনি ভয় করবেন ওয়াজ গুরু খাতিয়াটা নিজের ভুলের কথা বলবেন যে কি জানি আমি ভুল করেছি আল্লাহ কি করে যাও তোমরা মূসার কাছে চলে যাও আল্লাজি কাল্লামাহুল্লাহ যার সাথে আল্লাহ কথা বলেছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন ফায়াতু না আসবে আলি সালামের কাছে ফায়াকুল তারা এসে দরখাস্ত করে আলি সালামের কাছে তখন আলি সালাম লাস্ত না কম আমি এর যোগ্যতা রাখি না আমি এর যোগ্যতা রাখিনি ফায়াজ করো খাতিয়া তাহ তিনি নিজের ভুলের কথা বলবেন এই ভুল কে বলতে পারে ফেরাউনের বংশের এক লোক একদিন দুপুর বেলা এক বনি ইসরায়েল অর্থাৎ মুসা আলাইসলামের বংশের লোকের সাথে মারামারি করছে দস্তাদস্তি শুরু করেছে মারামারি শুরু করেছে কিবতি আসল ভুল করে বেশি মারতে আসলে বাড়াবাড়ি করে কারণ ওরা তো জানছে যে নেতৃত্ব আমাদের কাছে আছে না আমার বংশের শক্তি আমাদের বেশি তো বেচারা বানি ইসরায়েলের লোক দুর্বল সে বলছে মুসা আমাকে বাঁচাও ফরিয়াদ মুসা বাঁচাও না হলে আমাকে মেরে ফেলে দিবে তার দলের যে অর্থাৎ বানি ইসরায়েল সে ফরিয়াদ করলো যে মুসা আমাকে বাঁচাও আল্লাহমিন আদুবি ওই দুশ্মনের বিরুদ্ধে শত্রু যে কীর্তি বংশের ওই লোক হওয়া কাজাহ মুসা মুসা আলি সাল্লাম গিয়ে ছাড়াবার জন্য এই মানে এখানে করছে একটা ঘুষি দিল ওয়াকাজা মানে একটা ঘুষি দেওয়া একটা মাত্র ঘুষি ঘুষিতে আর মানুষ মরে কিন্তু নবীর ঘুষি আর আল্লাহর ইচ্ছে মুসা আলি সাল্লামের ঘুষি আর আল্লাহর ইচ্ছে বলছে ওর কাম তামাম করে দিল কাজা আলেহ মানে ওর বারাত সাফ করে দিল অর্থাৎ মরেই গেল আর মুসা আলাইসালাম তো ভয় ভীত জানলে তো ফেরাও রাখবে না আর ফেরাও জবাই করার জন্য আসলে যখনই খবর পৌঁছেছে মুসার খুঁজেল একেবারে সেনাবাহিনী তাড়িয়ে রয়েছে খুঁজো মুসাকে হ্যাঁ মুসাকে খুঁজে পাবে কোথায় মুসা আলাইসালাম আগেই সেখান থেকে টান দিয়েছে যে আর মিশরে আমার থাকা চলবে না সাত দিন হেঁটে গিয়ে পৌঁছেছে অলাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলী উম্মতা মিনান নাসিয়াস মাদিয়ানে চলে আসছেন সেখানে আসার পরে ওই দুই মহিলাকে দেখছে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে তারপরে যাই হোক ঘটনা হইলো বিয়ে করলেন ওখানে ঘটনা শুরু হলো আল্লাহ পাকের কোরআন করিম এসব ঘটনা বর্ণনা করেছেন তো এই যে একটা ভুল হয়ে গেল ইচ্ছা করে ভুল করেছিলেন আসলে তিনি মজলুমের সাহায্য করতে চেয়েছিলেন তিনি তাহলে সাহায্য করেছিলেন মজলুমের সাহায্য করতে গিয়েছিলেন আর একটা ঘুষি দিয়েছিলেন ভাবছিলেন যে একটু ব্যথা হবে তখন পালিয়ে যাবে ও আর লড়াই ঝগড়া করবে না কিন্তু লোকটি মরে গেল অনিচ্ছাকৃত কাতলে খাতা এটি কাতলে খাতা তারপরে এটি শত্রু মুসলে কাফের লোক ছিল শত্রু কাফের লোক ছিল অনেক অনসারী ছিল তারপরেও আল্লাহর কাছে তিনি তবাও করেছেন আল্লাহ তুমি মাফ করে দাও যা হয়েছে আমার মাফ করে দাও ভুল হয়ে গেল আল্লাহ মাফ ফাগাফার আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তখন মাফ করে দিয়েছেন কারণ তুমি ভুল করেছো ইচ্ছা করে তুমি মারো নি তারপরেও তিনি ভয়ে ভীত থাকবেন কালকে আমার বলছে আমার দ্বারা কাজ হবে না এই ভুলকে স্মরণ করবেন তিনি এই তো ইসা যাও ঈসা আলি সালামের কাছে চলে যাও ফয়াতু নাহু ঈসা আলি সালামের কাছে তারা আসবেন ফয়াকুলু ঈসা আলি সালামের কাছে এসে দরখাস্ত করবেন তিনি বলবেন লাস্তহ নাকুম হ্যাঁ আমার ক্ষমতা নেই আমি এই কাজ করতে পারছি না ই তু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যাও মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে তিনি কিন্তু কোনো ভুলের কথা উল্লেখ করেননি হ্যাঁ কিন্তু তিনিও সাহস করবেন না কেন ঈসা ইসলাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ভয় ভীত যে তিন খোদা আমাকে খোদা বানিয়েছে তো যদি আল্লাহ জিজ্ঞেস করে তো আমি কি জবাব দেব যাবেন না তিনি যদিও তার ভুল এমন কিছু ছিল না এবং কোরআন কারিমে এই সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ যখন কালকে মধ্যে জিজ্ঞাসা করবেন ঈসা আলি সালামকে ওদেরকে জব্দ করার জন্য ওদের ওপর হুজ্জত প্রমাণ কায়েম করার জন্য আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে সাথে দুই বানিয়ে নিও মাবুদ উপাস্য বানিয়ে নিও বিশ্বাসী হয়েও তখন তিনি বললেন তাহলে আল্লাহ তুমি পাক পবিত্র তোমার অংশীদার আবার হইতে পারে মা কোন লি হতেই পারে না আমার জন্য যে আকুল আমা আলাই সালি যেটি সত্য নয় হক নয় অন্যায় কথা আমি কি করে বলতে পারি কখনো বলিনি ইনকুন্ত তো কুল তহু ফাঁকা আলিম তা আল্লাহ যেটা আমি বলে থাকি তো তুমি ভালো করেই জানো আমি তো বলিনি তুমি তো জানোই আর বললে তো তুমি জানো আল্লাহ আমি বলিনি ইনকুন তো কল তো ফাঁকা আলেম তা তা আলাম মাফি নাফসি আল্লাহ আমার মনের কথা অন্তর জানি তুমি সবই জানো আল্লাহ আলো মাফি নাফসি আল্লাহ তোমার মনের কথা জানি আল্লাহ তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো আমি তো জানি না কিছু আল্লাহ তো ঈসা আলি সালামও অস্বীকার করে দিবেন তারপরে তিনি পরামর্শ দিবেন ইতু মোহাম্মদ সাল্লাহ যাও তোমরা মোহাম্মদ ওখানে গেলেই কাজ হইতে পারে এই সাফাতকে বলা হয় সাফাতে কুবরা বা সাফাতে উজমা বৃহৎ সাফাত সবচেয়ে বড় সাফাত যে সাফাত সমস্ত উম্মতের জন্য শুধু শেষ উম্মতের জন্য না নবী সাফাত করবেন কিন্তু এই সাফাত হবে সমস্ত উম্মতের জন্য আর এই সাফাত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না এই সাফাত হবে কিয়ামতের মসিবত হালকা করার জন্য তাড়াতাড়ি বিচার হয়ে যাক হিসাব আল্লাহ নিক নিয়ে কোন রকম একটা কুল হোক একটা ফাইসলা হোক এই জন্য আর এই সাফাত হতেই থাকবে হতেই থাকবে তারপরে জাহান নামে জাহান নামীরা চলেও যাবে যারা ফাঁসে গোনাগার মুসলিম এই উম্মতের তারা বিদাতি অনেকেই শিরিক করাগুলি নয় এরা যখন জাহান নামে চলে যাবে এই সাফাত শুরু হয়ে যাবে সেই জন্য শেষ দিকে আবার ওই সাফাতের কথা উল্লেখ আছে কথাটা যদি এরা বুঝে রাখেন তো হাদিসটা বুঝতে সুবিধা হবে আরো সামনে যখন আসছে হাদিসের অংশটুকু তখন আরো বলছি আবার দেখুন ফাকাত গফের আলহু মাতা কাদ্দামিনা মাতা আখারা কারণ তার আগের পরের গোনা মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সুরাতুল ফাতে বলবেন ইসা ইসলাম এই কথা ফায়াতুন্নি নবী সাল বলছেন আমার কাছে তারা আসবে আস্থা যেন আল্লাহ রব্বি অন্য হাদিসে রয়েছে আমি বলবো আনা আলাহা এই সাফাতের হক দালান আমি সাফাত করব। আমি কি করব সাফাত করব মনে রাখবেন সাফাত হচ্ছে আখেরাতে আল্লাহর দরবারে নবীর দোয়া সাফাত মানে এই না যে নিজের বল প্রয়োগ করা নিজের ক্ষমতার ব্যবহার করা কোনো ক্ষমতা আছে না আল্লাহ বলছেন কোরআন করিম লেমানিল মুলকুল ইয়ম আজকে রাজত্ব কার আছে কারো রাজত্ব তাহলে যদি বল প্রয়োগ করা হয় চাপ সৃষ্টি করা হয় যে চাপ দিয়ে নিয়ে যাব আমি বল প্রয়োগ নিয়ে যাব ইত্যাদি ইত্যাদি তাহলে এটা তাহলে তো তার একটা রাজত্ব কিছু অংশ হয়ে যায় আল্লাহ বলছেন লেমানিল মুলকুল ইয়ম আজকে কারো সার্বভৌমত্ব আছে রাজত্ব আছে ক্ষমতা আছে লিল্লাহিল ওয়াহিদিল কাহার তারপরে আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র আল্লাহ সেই আল্লাহর একমাত্র মুলক যিনি ওয়াহেদ এক একক আল কাহার যিনি সর্বজয়ী তার ছাড়া আর কারো সেখানে ক্ষমতা চলবে না তাহলে নবী মোহাম্মদ সাল্লামের সেখানে যদি কোনো ক্ষমতা না থাকে দোয়া করা ছাড়া আর সাফাত হচ্ছে দোয়া তাহলে পীর ভণ্ডদের কথা কি বলবেন যারা বলছে বাবারে তোমাদেরকে ছেড়ে যাব না বাবারে আমার মহফিলে হাজির হইলে জিকির করলে আমার সবক নিলে তোমাদেরকে ছেড়ে কে একা যাই যাব না আর কি শিক্ষা দিচ্ছে মুসলিম উম্মাদকে ফাস্তা যেন আলা রব্বি দেখেন দোয়া আল্লাহর কাছে প্রথম অনুমতি চাইবেন যে আল্লাহ অনুমতি চাই তোমার কাছে দরখাস্ত করব দোয়া করব ফাইজা রাই তহু যখন আল্লাহকে দেখবো ওয়াকাতলহু সাজেদান অনুমতি যখন পাবো আর আল্লাহকে দেখবো ওয়াকাতলহু সাজেদান আল্লাহর সামনে আমি শেষদায় অবনত হয়ে যাব শেষদায় পড়ে যাবো অকা মানে পড়ে যাওয়া ফায়াদাউনি মাশা আল্লাহ আল্লাহও ছেড়ে দেবেন যতক্ষণ চাইবেন মানে আমি শেষদায় পড়েই থাকবো পড়েই থাকবো এমন না যে শেষদায় পড়তে পড়তে আল্লাহ বলবেন কি হয়েছে উঠো না আল্লাহ ছেড়ে দেবেন থাকো ফেরদায় তুমি দোয়া করতে থাকো আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো আল্লাহ আমাকে ছেড়ে দেবেন মাসা আল্লাহ যতক্ষণ আল্লাহ চাইবেন সুম্মাই ও কালো তারপরে বলা হবে আমাকে লি আমাকে বলা হবে ইরফা রাসাকা মাথা উঠাও তোমার ওয়াসাল তোতা তুমি চাও তোমাকে দেওয়া হবে ওয়াকুল ইউসমা তুমি বলো কি বলছো তোমার কথা শোনা হবে ওয়াসফা সুপারিশ করো তোষাফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে আর ফাওর আছে তখন আমি সেজদা থেকে মাথা উঠাবো তাহলে দোয়া নয় দরখাস্ত নয় এবং নবী সাল বলছেন আকরাবো মায়া কোন লাভ দিনের রব সাজিদ রবের অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন কোথায় থাকে সেজদাই পড়ে যায় তাই নবী সাল্লাম সুপারিশ করেন সেজদাই পড়ে পড়ে সেজদাই পড়ে পড়ে আহমদ রব্বি আমার রবের প্রশংসা আমি করতে থাকবো বেতাহমিদিন এমন প্রশংসা যা সেই সময় আল্লাহ আমাকে শিখিয়েও দেবেন আল্লাহ কত দয়াবান শিখিয়ে দেবেন যে এইভাবে আল্লাহ প্রশংসা করো এইভাবে আমার গুণগান করো এইভাবে আমাকে ডাকো আল্লাহ শিখিয়ে দেবেন তোমা আসফাও তারপরে আল্লাহ যখন বলবে সুপারিশ করো অসাত ও সাফা তখন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাড়াতাড়ি হিসাব নিয়ে নেন এদের বড়ই কষ্ট হচ্ছে ঘামে হাবুডুবু করছে মাথার ওপরে মিল বলা হয়েছে মিল মিলের দুইটি তাফসির করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে কিদা মিলিন সূর্য কত দূরে হবে এক মিল দূরে মিল শব্দটি ব্যবহার করা হয়েছে মিল দুইটি অর্থ একটা হচ্ছে মিলের অর্থ মাইল যেটা আমরা মাইল বলি আজকাল এক মাইল আর কেউ বলেছেন মিল বলা হয় সুরমাদানিকে সুরমা তো ব্যবহার করেছেন ওই পিতলের সুরমার যেগুলি ইয়ে থাকে হ্যাঁ থাকে না কোটা থাকে তাতে একটা সুরমাদানি থাকে সুরমাদানিটা কত বড় থাকে এত বড় হবে কাঠি থাকে ওই কাঠিটা একে বলা হয় মিল বলা হয় তো এত দূরে তাহলে আধা হাত না এত দূরে এই অর্থ নিলে আর না হলে এক মাইল দূরেও যদি হয় সুহান আল্লাহ দুনিয়াতে যদি দশ কিলোমিটার বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরে বা পাঁচশো কিলোমিটার দূরেও যদি সূর্য আসে পৃথিবী পুরে সাফ হয়ে যাবে সব মানুষজন মখলুকাত সমস্ত সৃষ্টি পুরে সাফ হয়ে যাবে সূর্যের কাছে আর সেই সূর্য কিয়ামতের দিনে এক মাইল দূরে অথবা এই একটা আপনার কি বলে সুরমার কাঠির সমান দূরে হবে সোমা আশ সুপারিশ করবেন হিসাবের জন্য ফাইহাদ্দলি হাদ্দান বা ইয়াহুদ্দলি হাদ্দান আল্লাহ পাক আমার জন্য এটা কি হ্যাঁ পরিমাণ সীমানা নয় এটা হচ্ছে পরিমাণ নির্ধারণ করে দেবেন পরিমাণ নির্ধারিত করে দেবেন এখন শুরু হয়ে গেল উম্মতের সাফাতের যে ব্যাপারটি একটা হইলো হিসাব তো শুরু হয়ে গেছে আর আর হিসাব হওয়ার পরে হাদিসটা যেহেতু সংক্ষেপ করে দেওয়া হয়েছে বৃহৎ সাফাত শুরু হয়েছে সমস্ত উম্মতের জন্য কিন্তু কারণ আদম আল ইসলামের কাছে গিয়েছে তার মানে শুধু এই উম্মতের লোক না সমস্ত উম্মতের লোকেরাই গিয়েছে হিসাব শুরু হয়ে গেছে আর হিসাব হতে হতে পাপিস্টরা পাপিস্তরা নামে চলে গেছে কাফের নামে চলে গেছে ফাঁসে গুণাগাররা মুসলিম উম্মতের তারা নামে চলে গেছে ঈসা আলাইসালাম মুসা আলাইসালাম উম্মতে যারা ফাঁসে গুণাগার তারাও নামে চলে গেছে এখন ওই বৃহৎ সাফাত শেষে আবার হাফ সাফাত শুরু হবে এই উম্মতের লোকের সাফাত সেই সম্পর্কে নবী বলছেন আমার জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দেবেন ধরন নির্ধারণ করে দেবেন যে এই ধরনের লোকগুলিকে তুমি নিয়ে যাও উদাহরণস্বরূপ যারা কাবিরা গুনা করেছে কাবিরা গুনা করেছে কিন্তু তাদের নামাজ ঠিক আছে তাদের তহির ঠিক আছে একটা বা এই এইরকম চোরগুলিকে নিয়ে যাও অথবা এই মধুর গুলিকে নিয়ে যাও কিন্তু নামাজি বেনামাজি মুসলমান নয় কখনো ভাববেন না যে বেনামাজির জন্য সাফাত হবে কখনো ভাববেন না যে বেনামাজির সাফাতে কোরআন নেই কোনো ভাইয়ের কাছে কোরআন থাকলে ভাই আসতে বের করে ভাইদেরকে দেখিয়ে দিন একটু মুখস্থ আছে আমি মুখস্থ আছে কিন্তু আমি চাইছি যে কোরআনে কেরিম বের করে লোকজনকে দেখিয়ে দিই কারণ নামাজ ছাড়ার রোগ সবচেয়ে বড় রোগ এই মুসলিম জাতির তো আমি বারবার তাকিদ এই জন্য করি যে বেনামাজির সাফাত হবে না যাতে করে বিশ্বাসটা জন্মে আর বিশ্বাস জন্মে নামাজটা কমপক্ষে ঠিক পড়ে নামাজ যদি পাঁচ অক্ষত কায়ম করে মদঘোর হয়তো একদিন জান্নাত পাওয়ার আশা আছে নামাজ যদি ঠিকভাবে পড়ে তো জেনাকারীর একদিন আশা আছে জান্নাত পাওয়ার একদিন সাজা সাজা পেয়ে খুনিরও আশা আছে জান্নাত পাওয়ার আল্লাহ সুরায় মোদাসেরে বলছেন যে ফি জান্নাতি আলুন আলিল মুজরিমিন হ্যাঁ আয়াত নম্বর চল্লিশ থেকে শুরু করে চল্লিশ থেকে শুরু করে আপনার ছয়চল্লিশ বা সাতচল্লিশ পর্যন্ত আর বরং সাফাতের আয়াতটি রয়েছে আটচল্লিশ নম্বর তাহলে এই সাফাত যে হবে না বেনামাজিদের জন্য সেই আয়াতটি আসলে আমার বলার উদ্দেশ্য সেটি হচ্ছে সুরায় আল মুদাসের আয়াত নম্বর কত বললাম আটচল্লিশ নম্বর আয়াত আটচল্লিশ জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা জিজ্ঞাসা করবে গুনাগারদের সম্পর্কে অপরাধী মুজরিম মানে অপরাধী মুজরিমিন সম্পর্কে মা সালাকা ফিস সাকার তাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমাদেরকে সাকার নামক জাহান নামে জাহান নাম সাকারকে জাহান নাম তোমাদের জাহান নামে কে নিয়ে গেছে কেন গেলে তোমরা জাহান নামে কি পাপ করেছিলে একই গ্রামের মানুষ একই কোম্পানিতে কাজ করেছি একই বিল্ডিং এ থেকেছি একই শহরে থেকেছি এখানে কাজ করেছি দেখেছি চিনি তাকে মুখছে না কেন কি কি ব্যাপার তোমরা জান্নাতে জান্নাতে যেতে পারলে না জাহান নামে কেন গেলে কালু তারা বলবে লামনাকো মিনাল মুসাল্লিন আয়াত নম্বর তেতাল্লিশ লামনাকো মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না তাহলে জাহান নামে যাওয়ার মূল কারণ হচ্ছে বেনামাজি হওয়া ইসলামপন্থী দিনদার ধার্মিক ভাইদেরকে তাদেরকে নিয়ে ঠাট্টা মজা করতাম অকন্যা আমরা পরকালকে মিথ্যা মনে করতাম ও অনেক দূরে তো আমরা আমাদের কাজ আসা পর্যন্ত আমরা সংশোধন করিনি সুতরাং সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য কাজে আসবে না তানফাহম তাদের নাফায় আসবে না লাভে আসবে না অর্থাৎ সুপারিশ কাজে আসবে না তাদের জন্য সুপারিশ হবে না শুনে রাখুন তাহলে মদখোর হ্যাঁ জুয়ারি হ্যাঁ যত যত পাপি হোক সবার জন্য সাফাত হবে কিন্তু বেনামাজের জন্য সাফাত হবে না এই আয়াত প্রমাণ করে কোরআনুল করিমের আয়াত এরপর আর কি বলতে হয় বেনামাজিদেরকে আর কি বলার প্রয়োজন আছে বেনামাজিদেরকে আধা নামাজিদেরকে ফজর ত্যাগকারীদেরকে কি আর বলার দরকার আছে আর কিছু প্রয়োজন আছে একটি আয়াত আমাদের হেদায়তের জন্য যথেষ্ট সংশোধনের জন্য যথেষ্ট যে সাফাত হবে না আরে গোলাটা না করে গেলাম আল্লাহর কাছে তারপরে সাফাতটা হইলো না নদীর তাহলে উপায় কি আর তো কোনো উপায় নেই সুহান তো নবী করিম সাল্লামের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিবেন হয়তো সংখ্যার দিক দিয়ে যে এত লোককে নাও বা এই ক্যাটাগরির লোক এইরকম গুণা করা চোরগুলিকে নিয়ে যাওয়া পারেন যারা নামাজি চোর তারপরে উমা মদখর নামাজি এখানে মদখর নামাজি বহু আছে একদিন এই মসজিদ এখানে ঢুকেছি আর এক লোক মদ খেয়ে মাতলামি করছে আর ওই অবস্থায় নামাজে ঢুকছে আর গন্ধ আসছে কেউ কিছু বলতে দু একজন বললো কিন্তু বলা কি আর শুনবে ও মদ কর ঢুকে নামাজ পড়লো নামাজ পড়া অভ্যাস আছে কিন্তু মদ খাওয়া অভ্যাস আছে আল্লাহ আকবর তবে আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে হলে যে মাসা আল্লাহ মদ নামাজি নেই প্রথম কথা ভালো মানুষগুলি তো নামাজি নেই সুদ নামাজি আছে হ্যাঁ সুদ খোর ঘুষ নামাজি আছে ঘুষ দাঁড়িয়েওয়ালাও আছে আমি জানি রকম কিছু অফিসারকে কিন্তু মদ খোর আমাদের সমাজে আবার নামাজি হবে এটা ভাবাই মুশকিল আছে সংশোধন করার পরে হইতে পারে চলেন তো আল্লাহ ফাকরাবের পরিমাণ নির্ধারণ করে দেন সুম্মা উখরে জহমিনান্নার তারপরে তাদেরকে আমি নাম থেকে বের করব। তাহলে নাম থেকে উঠিয়ে নিয়ে ওয়াউদ ওয়াউদ্দুল জান্না জান্নাতে নিয়ে যাবো আল্লাহর অনুমতিতে আল্লাহ সাফাতে আল্লাহ ওই ওই লোকগুলিকে নিয়ে যাও দেখো কে কে আছে তাহলে নামের যে দারোগারা আছে নামের পাহারা ফেরেস্তাগণ আছে তাদের কাছে গিয়ে বলতে হবে যে এই ক্যাটাগরির লোকগুলিকে বের করে দেন ওদেরকে বের করে দেবেন তখন নিয়ে যাবেন না করিম সাল্লাম সোম্মা আউদ আবার ফিরে আসবো এই যে আল্লাহ এক ক্যাটাগরি নির্ধারণ করে ওদেরকে উঠানো হইল জাহান্নাম থেকে আবার ফিরে আকাও সাজেদান মিসলাহু ওই রকমই আমি আবার সেজে পড়ে যাব আবার সেজদাতে অবনত হব দুইবার হইলো ফিসালের সাথে তৃতীয়বার হইলো আবির রাজাতে চতুর্থবার হইলো বারবার করে না সাসাম ওই করবেন উঠিয়ে নিয়ে আসবেন কিছু হ্যাঁ, আবার উঠানো হইলো আবার গিয়ে সেজদায় পড়লেন আবার আল্লাহর কাছে দোয়া করতে আসেন সুপারিশ করেন আল্লাহ বলছেন ঠিক আছে সুপারিশ করো হাত্তা মায়াব কাফিন ইল্লামান হাবাসাহুল কোরআন এমন কি আমি সুপারিশ করতে করতে জাহান নামে থাকবে না একমাত্র কারা থাকবে মান হাবাসাহুল কোরআন যাদেরকে কোরআন বাধা দিয়েছে সুহান আল্লাহ যাদেরকে কোরআন বাধা দিয়েছে অর্থাৎ এর ব্যাখ্যাকে কোরআন বাধা দিয়েছে একটা অর্থ এখানে আছে এ আয়াতে আল্লাহ বলছেন সুপারিশ কাজে আসবে না কাদের বেনামাজি সুপারিশ কাজে আসবে না মান হাবাসাহুল কোরআন কোরআন নিষেধ করে দিয়েছে এদের সুপারিশ কাজে আসবে না মান হাবাসাহুল কোরআনের এই অর্থ একটি অর্থ এখানে করেছেন কাতাদা করেছেন তাবেই এই সময় তিনি বলতেন ওয়াজাব আলহির খুলুদ যার জন্য স্থায়ী জাহান্নাম হয়ে গেছে যে চিরকাল জাহান্নামে থাকবে শুধু মুশরিক কাফের নাস্তিক যে বললো চোরের হাত কাটা বর্বরতা আর বেনামাজি খালেদান থাকবে না তাহলে সুপারিশ কেন হবে না বেনামাজি খালেদান থাকবে কারণ আল্লাহ বলেছেন সিরকের ছোট গুণা মাফ করবে সিরকের সমান গুণা তো আল্লাহ মাফ করবেন না আর বেনামাজি হওয়া সিরকের সমান গুণা নামাজ বিধান বইটা হয়তো সূক্ষ্মভাবে পড়েননি হয়তো আবার পড়িয়ে হ্যাঁ ইমিন ওসাইমিন রহমতুল্লাহ আলী বলেছেন যে বেনামাজি কাফের এই জন্য যে বেনামাজি হওয়া হচ্ছে শির্কের সমপরিমাণ গোনা একটা লোক শির্ক করে না নামাজি পড়ে না মাজারও যায় না কোনো কিছু সিরিকি করে না কিন্তু বলে এই যে ইসলামের বিধান যে চোরের হাত কাটা এটা চোদ্দশো বছর আগে ওই অসভ্য যুগে ছিল কিন্তু আজকাল চলার বিষয় নয় বর্বরতা আর বলছে অনেক নেতারা অনেক রাইটার মুসলিম মোনাফিক এগুলি বলছে মোরতাদ গুলি বলছে লিখছে তাহলে তার সম্পর্কে কি বলবেন সে মাজারি গিয়ে কোনোদিন শিরিক করেনি আর প্রতিমাকে চেষ্টা করেনি আর নামাজও পড়েনি তাহলে একে কি বলবেন সে কাফের নয় তার শাস্তি কি হিন্দু ইহুদিন আসারা সমান নয় সমান খালেদিন আফিয়া চিরকাল থাকবে একটি কথার জন্য কারণ সে মূর্ত মুসলমান নয় সে জি তো মানহাবা সাহুল কোরআন কথাটিকে আমভাবে নয় ভালো এটি হচ্ছে এটি আল্লাহ নবী বলেননি এটি বলেছেন কে কাতাদা বলেছেন তার মধ্যে স্পষ্ট আমি আমরা দেখতে পেলাম যে আল্লাহ বলছেন যে সাফাত কাজে আসবে না যারা লামনা কমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না বলে তাদের সাফাত কাজে আসবে না বেনামাজের জন্য সাফাত হবে না কমপক্ষে মুসলমান হওয়ার জন্য পরিচয় লাইলাহিল্লাহর বিশ্বাস অন্তরে আছে এর বাহ্যিক প্রমাণ তো লাগবে জি দোয়া সহি তো এটাই আসলে সহি এটাই কিন্তু যারা অজান্তে মারা গেছে অনেকে অজান্তে মারা গেছে এই মাসলা হুকুম জানত না দুটোতে পার্থক্য আছে যেসব ভাইদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যেসব মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে নামাজ ছাড়া হচ্ছে কুফুর বড় কুফুর কুফুরি আর সাহাবাই কিরামদের এই ক্ষেত্রে এজমা ঐক্যমত ছিল তারা জেনে যাওয়ার পরে নামাজ পড়েননি তাদের জন্য দোয়া করা যাবে না কারণ তাদের কানে ইসলামের সহি দাওয়াত পৌঁছে গেছে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান অথবা আরবেরই কোনো দেশের মুসলমান তারা জানে না যে ফামান তারা কাফাকাত কাফারা মানে বড় কুফুরি ভেবেছে যে ছোট কুফুরি মানে ফাঁসে কি কাজ এটাই ভেবেছে আর যেহেতু কিছু এমামের এরকম মত আছে যে কাফের হবে না বড় গুণাগার হবে সেই জন্য তাকে কাফের বলা হয়েছে ছোট কুপুরি বড় কুপুরি হবে না কিছু আইম্মাই কেরামদের ওলামাদের মত আছে সেই মতের উপরে তারা আস্থা করেছে যে মুসলমান তো আছি আল্লাহ পরকালে বিশ্বাস আছে নবীতে রসুলের কোরআনে বিশ্বাস আছে পড়বো পড়বো করতে করতে বেনামাজি হয়ে মরে গেল তাহলে তাদের জন্য দুয়ার রাস্তা বন্ধ করা যাবে না যারা না জেনে মরে গেছে আপনি যখন জিজ্ঞেস করেন বাপদাদা পূর্বপুরুষের কথা তার অধিকাংশই জানতে পারেনি কারণ আমরাও জানতাম না দেশে যে বেনামাজি একবারে মুসলমান থাকে না ইসলাম থেকে হারিয়ে হয়ে কথা বুঝতে পেরেছেন এগুলি কথা আমাদের দেশে না ওয়াজ বলে কেউ না দেওবন্দি বলে না বেরলি বলে তাদের তো ওয়াজ মাহফিল এগুলো হয়ই না না জামাতি ভাইরা বলে না তবলিগ ভাইরা বলে আর এমনকি হালেদিসেরাও বলতো না এখন কিছু অলমাইকেরা না বলতে শুরু করেছে তাহলে আমাদের সমাজের লোকেরা জানবেই কি করে যে বেনামাজি মুসলমান নাই নিজেকে হালেদিস বলে নামাজ পড়ে না হ্যাঁ কত নেবেন আপনি এরকম শতকরা নব্বই হ্যাঁ। হ্যাঁ। তাহলে হ্যাঁ সম্পর্ক ছেদ করতে হবে কারণ আপনি আল্লাহর স্বার্থে করছেন এটা তার অনুষ্ঠানে যাচ্ছেন তার ঈদ পর্বে শরিক হচ্ছেন তার বাড়িতে যাতায়াত করছেন তার বাড়ির ছেলেমেয়েরা আপনার বাড়িতে আসছে আর বেশ আদর যত্ন ওই রকমই করছেন যেমন আপনার নামাজি ভাই করছেন সমান আপনার নজরে কেন এটা অভাই ওটা ভাই এটা যে নামাজি ভাই তো নামাজি ভাই কোনো পার্থক্য নেই এটা জায়জ নাই হারাম এই আচরণ জায়জ নাই তার সাথে আর আরেকটি জিনিস হচ্ছে দাওয়াতি সম্পর্ক বেনামাজি ভাই বলে একেবারে এমন তার সাথে বিচ্ছিন্ন হয়ে গেলেন যে তাকে আপনি নামাজের দাওয়াতি দিলেন না তার সাথে দেখা সাক্ষাৎই করলেন না তাহলে দাওয়াত ক্ষতি হবে ওই ভাই ক্ষতিগ্রস্ত আরো হবে হতে পারে আপনার বারবার যাওয়াতে হেদায়ত হয়ে যেত কিন্তু যাওয়া মানে এই নয় যে তাকে অন্তর থেকে ভালোবাসা ওই নামাজি ভাইয়ের মতো নামাজি ভাই অন্তর থেকে ভালোবাসতে হবে আপনার ভাই যদি নাও হয় মুসলিম একজন তাকে আপনার ওই বেনামাজি ভাইয়ের সাথে অনেক বেশি ভালোবাসতে হবে বেনামাজি ভাইকে ভালোবাসা যায় না কিন্তু তা এই রাস্তাটা খোলা রাখতে হবে যে কমপক্ষে তার বাড়িতে যেতে পারি সে যেন আমার বাড়ি আসে আর নামাজের কথা বলতে পারে আর এই ক্ষেত্রে আরেকটা হিকমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার ছোট ভাই হয় আর দেখেন যে একে যদি বয়কট করে দিয়ে সম্পর্ক রাখবো না তোর সাথে যাবো না কোনো অনুষ্ঠানে তোর মেয়ের বিয়ে যাবো না আমি নামাজ যতক্ষণ না পড়বি তোবা না করবি দেখছেন যে এটা করলে সংশোধন হবে তাহলে হ্যাঁ সম্পর্ক ছেদ করতে হবে কারণ আপনি আল্লাহর স্বার্থে করছেন এটা আল্লাহর স্বার্থে সম্পর্ক ছেদ করছেন পঞ্চাশ দিন করেছেন খবরদার কেউ কথা বলিও না সব দিলেন পঞ্চাশ দিন পরে করলেন তাহলে বোঝা গেল দাওয়াতের স্বার্থে স্বার্থে সংশোধনের স্বার্থে সম্পর্ক ছেদ করা নেকির কাজ কিন্তু দেখতে হবে যে এতে ক্ষতি আছে না লাভ আছে কিন্তু বড় ভাই ওর সাথে সম্পর্ক ছেদ যদি এরকম করেন তো ও আরো বড় ফেরাউন হয়ে যাবে এমনি তো বড় হওয়ার একটা অহংকার আছে আমি বড় তোকে মানুষ করেছি হ্যাঁ আর তোকে পরিশনে মানুষ করেছি তোকে কত টাকা খরচ করেছি তোকে কোলে পিঠে করেছি ইত্যাদি আর তারপরে যদি তার সাথে একেবারে সম্পর্ক ছেদ করেন তো যতটুকু তাগুত ছিল ফেরাউন ছিল আরো বড় ফেরাউন হবে ও হয়তো নামাজ পড়তো না এখন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে যে আমাকে বেনামাজিকে দেখলে গায়ে জ্বালা লাগে বলবে আর আমি জানি এরকম লোককে চিনি দেখেছি তারা বলে নামাজ অনেক পড়েছি এখন নামাজিকে দেখলেই জ্বালা লাগে নামাজিকে দেখলে গা জলে বুঝতে পারছেন এইরকম কথা তখন আপনার বড় ভাই তাগুতে বলতে শুরু করবে আর যদি ওর সাথে ভালো আচরণ রাখতেন নামাজ না পড়লে কমপক্ষে ওই জ্বালাটা শরীরে হইতো না আর বলতো না এরকম বক্তব্য রাখতো না ইসলামের বিরুদ্ধে তো এই জন্য হেকমত সবসময় অবলম্বন করতে হবে ছেলে ছেলের ক্ষেত্রে আপনি এটা হইতে পারেন না যে ছেলের সাথে সম্পর্ক রাখবেন আর বলবেন আত্মীয় আত্মীয়তা বিচ্ছিন্নকারী তো জাহান্নামি আর ছেলে বেনামাজি হইলে কি হবে আমি জাহান্নামে যাবো আর ছেলের সাথে সম্পর্ক না গাইজ নাই তাড়িয়ে দেন ছেলেকে কারণ তাড়িয়ে দিলে সংশোধন হবে বাড়ি আলাদা যা নিজে বাড়ি কর নিজের খরচ করে আমি না বললে আমার এক পয়সা পাবি না তুই সত্যি শরীয়ত এটি আপনি কোন জুলুম করলেন ওকে বাড়ি তৈরি করে দিতে হবে আপনি আপনার ধন সম্পদের মালিক যা তখন আপনি না মরেছেন আপনার ছেলে এক পয়সার মালিক নাই যাও ইনকাম করো নিজে বাড়ি করো বিয়ে করো যখন নামাজ পড়বে না তো তোমার বিয়ে করো তোমার দায়িত্ব বাড়ি করো তোমার দায়িত্ব তোমার চাকরি খোঁজো তোমার দায়িত্ব ব্যবসা করো তোমার দায়িত্ব এক পয়সা দেবো না আর নামাজ পড়ো আমি সব করে দিচ্ছি বিয়ে দিয়ে দিচ্ছি বাড়ি দিচ্ছি জি ব্যবসা পুঁজি দিচ্ছি বিদেশে যাওয়ার টাকা দিচ্ছি দেখেন হেদায়ত হয় কিনা সোজা হয়ে আসবে আর না আসবে যাক দাওয়াতি ক্ষেত্রে সবকে একই হ্যান্ডেলে ডিল করলে হবে না দেখতে হবে যে কোনখানে কোনটা করা ফলপ্রসূ হবে ওসল্লাহ আলী মোহাম্মদ আলহি ওসাহ